ওই জন্য শঙ্কর ভগবানের এইখানে আমরা দেখলাম শঙ্কর ভগবানকে প্রার্থনা করা হলো শঙ্কর ভগবান বললেন যে আমি কোনো দোষ দর্শন করি নাই আমি জানি এরা অজ্ঞ অভিমানে থাকে করেছে কিন্তু মর্যাদা স্থাপনের জন্য আজ আমি এই কঠোর শাস্তিবিধান করেছি যজ্ঞকে আবার তিনি পুনঃস্থাপন করলেন দক্ষযজ্ঞ পূর্ণ হলো কিন্তু হলে কি হবে দক্ষ মহারাজ অনেক ক্ষমা চাইলেন অনেক স্তুতি করলেন কিন্তু করলে কি হবে দক্ষ মহারাজ কোনোরকমভাবে হৃদয় থেকে একেবারে সর্বাঙ্গীনভাবে শঙ্করের চরণে পড়তে পারলেন না বোঝা গেল কী বললাম দণ্ডবোধ করলেন ক্ষমা চাইলেন সবই ঠিক কিন্তু অন্তরের অন্তরালে একটা খিচ রইল খিচ মানে একটা দাগ এই আমাকে আমার যোগ্যটা নষ্ট করেছে আমার ছাগলের মুখ হয়েছে আজকে যার জন্য তাকে পরবর্তীকালে প্রচেতস দক্ষরূপে জন্মগ্রহণ করতে হয়েছিল কখন চাক্ষুষ মন্বন্তরে প্রচেতস দক্ষরূপে আবার তাকে আসতে হয়েছিল তখন এসে যেহেতু গুরু বৈষ্ণবের চরণে যে অপরাধ তিনি করেছিলেন সেটা সম্যক রূপে অর্থাৎ পরিপূর্ণরূপে যেহেতু মানজন পরিষ্কার হয় নাই সেহেতু আবার সে অপরাধ করেছে নারদজির চরণ আবার তখন শঙ্করের চরণে আবার তিনি এই জন্মে যেহেতু অপরাধটা একেবারে পরিপূর্ণরূপে মানজন হয় নাই আবার অপরাধ করলেন দেবর্ষী নারদকে অভিশাপ দিয়ে দিলেন তুমি আমার ছেলেগুলোকে সব নষ্ট করছো সব সংসারের থেকে বাইরে নিয়ে চলে যাচ্ছ আমার ছেলেগুলোকে দিয়ে আমি সংসার করব বলে কি সে সে অভিশাপ দিল অসাধু তুমি একটা তোমাকে অভিশাপ দিচ্ছ তুমি কোনো জায়গায় তিন দিনের বেশি থাকতে পারবে না নারদজি হেসে বললেন ভালোই হলো যত বেশি ঘুরবে সাধু তত বেশি জগতের মঙ্গল হবে সাধু যত বেশি বিভিন্ন জায়গায় যাবে তত বেশি তো আর কোনো স্বার্থ নেই তত বেশি মঙ্গল হবে ভালোই হলো সাপে বড় এই জন্য এখানে দেখলাম যে আমরা দশম স্কন্ধে দেখুন নারদজি মহারাজ যে অভিশাপ দিয়েছিলেন নলকুবরকে সেখানেও দেখব গোপনে উদ্দেশ্য ছিল ওদেরকে ভক্তি প্রাপ্তি করিয়ে দেওয়া ভক্তি প্রাপ্তি করিয়ে দেওয়া উদ্দেশ্য ছিল যার জন্য বৃক্ষ জনি প্রাপ্ত হওয়ার জন্য অভিশাপ দিয়েছিলেন এখানে শঙ্কর ভগবান তার অভিমান নির্মূল করার জন্য এই অভিশাপ দিয়েছিলেন এই হচ্ছে কথা শঙ্কর ভগবানের কথা অনন্ত আমি বলে শেষ করতে পারবো না তার চরণে অনন্ত দণ্ডবন্ধতি জানাই তিনি আমাকে সর্বদাই ভালোবাসুন কৃপা করুন তার কৃপাতেই বেঁচে আছি আমি এখন এখানে আমরা মনু মনুপুত্রী তাদের কথা আলোচনা করেছিলাম মনু মহারাজের তিন পুত্রীর কথা আলোচনা করেছিলাম এখন মনু মহারাজের দু পুত্রের কথা আলোচনা করব প্রিয়া প্রিয়ব্রত এবং উত্তানপাত প্রিয়ব্রত এবং উত্তানপাত দুই পুত্র এই প্রিয়ব্রত তিনি হচ্ছেন জ্যেষ্ঠ কিন্তু জ্যেষ্ঠ হলে কি হবে মনু মহারাজ যখন তাকে প্রার্থনা করলেন বাবা তোমাকে এখন রাজ্য সিংহাসন তোমাকে দেখতে হবে আমি আর তোমার মা এবার ভজনে চলে যাব মনু এবং শতরূপা ভজনে চলে যাবেন ভজনে ভজন তো সবসময় করেন ওরা চলে যাবেন জঙ্গলে বানপ্রস্থ নিয়ে তোমাকে সামলাতে হবে তিনি বললেন না এইসব আমি পারব না জগতের জঞ্জাল রাজ্য রাজধানী এসব সামলানো নানা রাজনীতির ব্যাপার এসবের মধ্যে আমি জ্বলাতে পারবো না তিনি আদেশ শুনলেন না জঙ্গলে চলে গেলেন আমি ভগবানের ভজন করবো এই যে আনন্দ পেয়েছি আমি বলে দেখো বাবা আমি তো ভগবানের আদেশেই ব্রহ্মা পেয়েছেন ভগবানের আদেশ ব্রহ্মার আদেশ পেয়েছেন আমি পেয়েছি আমি তোমাকে বলছি তুমি আমার আদেশ শুনবে না তা না শুনবে আর কি করব। যখন শুনবেন না তখন উত্তান পাতকে বললেন বাবা তোমাকে এবার রাজা হতো ঠিক আছে বাবার আদেশে তিনি রাজা হলেন আর প্রিয় প্রিয়ব্রত চলে গেলেন জঙ্গলে সেসব কথা আমরা পঞ্চম স্কন্ধের আলোচনায় দেখব প্রিয়প্রদ জঙ্গলে গেছেন কিভাবে ভজন করছেন তাকে কিভাবে ফিরিয়ে আনার জন্য ব্রহ্মা ওপর থেকে এসছেন অনেক কথা উত্তানপাত রাজার ভূমিকায় রয়েছেন উত্তানপাদের ভেতরেতে কোনো এমন কোনো কোনো নোংরা গুণ নাই কিন্তু তিনি স্ত্রীজিত দিল মানে তার যে দুই পত্নী রয়েছে যে সুনীতি ও সুরুচি সুনীতি আর সুরুচি এই দুজন তার পত্নী একজন পত্নীর প্রতি তার হচ্ছে পক্ষপাতিত্ব তার এত পক্ষপাতিত্ব সুরুচি এবং সুনীতি তন্মধ্যে সুরুচি স্বামীর অত্যন্ত প্রিয় ছিলেন এখন সুনীতি ভক্তিমতি বিনম্র ভাব এবং প্রথমে কিন্তু সুনীতিরই বিবাহ হয়েছিল হলে কি হবে যার সঙ্গে মজে মন কিবা হাঁড়ি কিবা ডোম রাজা তুমি হয়েছ তাও সাধারণ কেউ নয় তোমার একটা বিচার ছিল দুই পত্নী সমান ভালোবাসা পাওয়া উচিত কিন্তু জগতে এটা হয় না একমাত্র ভগবান এবং বৈষ্ণবগণ ছাড়া জগতে এই বিচার চলে না একমাত্র ভগবানই আছেন যিনি নিরপেক্ষ বিচার করতে পারেন বাকি যে কোনো রাজাই হোক তার পক্ষে সম্ভব হয় না একেবারে নিরপেক্ষ বিচার করা তিনি সুনীতিকে উপেক্ষা করে সুরুচিকে ভালোবাসেন শুধু তাই নয় সুরুচির প্রতি এত ভালোবাসা তার উতলে পড়ল সে সুনীতিকে উপেক্ষা করতে আরম্ভ করলো একই অন্যায় কথা এবং সুরুচির গোলামি করতে আরম্ভ করলো রাজা করে কি করলো সুনীতিকে পাঠিয়ে দিল পুরো এই রাজধানীর বাইরে কোনো একটা উদ্যান জঙ্গলের মতো সারখানে পাঠিয়ে বলে একটা একটা গৃহ নির্মাণ করে যে ওখানে আলাদা থাক কি দরকার দুই শতিনে ঝগড়াঝাঁটি হবে রাজা পাঠিয়ে দিলেন সুনীতিরও চোখের জল ফেলেন আর বলেন ঠিক আছে নিশ্চয়ই ভগবানের কোনো ইচ্ছা হবে এটা দুজনের দুটো পুত্র জন্মগ্রহণ করেছে ধ্রুব মহারাজ হচ্ছেন সুনীতির পুত্র আর উৎকল হচ্ছেন এই এইচে কি বলে উত্তম উত্তম হচ্ছেন তার পুত্র কিন্তু নিজ পুত্রটাকে ওই যে সতীন সুরুচি নিজ পুত্রটাকে বেশি ভালোবাসে আর ধ্রুব মায়ের কাছে যেতে চায় ওকে আদর করে না ও গালাগাল দেয় যাতা একটা ছেলে তার পিতা তার কোলে যাওয়ার ইচ্ছা হতেই পারে সব সময় যদি দেখে ছোটো ভাইটাকে কোলে নিয়ে বসে রয়েছে ওরও তো ইচ্ছা হয় একটু কোলে যায় তখন এ কোলে যেতে দেয় না এই না যা দূর এখান থেকে যদি এই কোলে বসতে হয় তাহলে আমার গর্ভে আগে জন্মগ্রহণ করতে হবে তারপর তুই কোলে বসতে পারবি যা দূর ধ্রুব মহারাজ ছোট ছেলে বাচ্চা পাঁচ চার বছরের ছেলে কি বুদ্ধি যে কাঁদতে কাঁদতে ফুঁপিয়ে ফুঁপিয়ে ওই রাজধানী ওই রাজ ওইখান থেকে বেরিয়ে এসে কাঁদতে কাঁদতে মায়ের কাছে গিয়ে বাবা কি হয়েছে তো বললো কিছুই কথা উঠতে খালি কাঁদছে মরে যাওয়ার মতো কান্না তা আবার লাস্টে বলছেন এরকম ব্যাপার আমাকে ওই মা আমাকে ধাক্কা মেরে করে দিয়েছে বলছে যে যা দূর হ কোল থেকে নামিয়ে দিয়ে বলছি কোলে বসতে পারবি না তো মা বললেন বাবা এতে তো কান্নার কিছু নেই দেখ একটা খুব সুন্দর শিক্ষা দিচ্ছেন যারা এই শিক্ষাটাকে জীবনে গ্রহণ করবেন তাদের দুঃখ বলে কোনো কিছু থাকবে না সুনীতি বলছেন বাবা দেখ সত্যি কথা বলছি তোকে সমস্ত জীব নিজের কর্মফলটাকেই ভোগ করে থাকে কর্মফলের বাইরে কিছু হবে না এটা বেদের নির্ণয় বেদেও শাস্ত্রে নির্ণয় করা আছে বেদে উপনিষদ বিভিন্ন জায়গায় শাস্ত্রে বিভিন্ন জায়গায় নির্ণয় করা আছে অবশ্য মেব ভক্তব্যম কৃতম কর্মম শুভাশুভম অবশ্য মেব ভক্তব্যম তোমাকে অবশ্যই ভোগ করতে হবেই হবে কি ভোগ করতে হবে তোমার যে ক্রিয়া তুমি যে যে কর্মগুলো করেছ অবশ্য মেব ভক্তব্যম কৃতম কর্মম শুভাশুভম শুভাশুভ কর্ম তুমি যা করেছো সেইগুলো তোমাকেই ভোগ করতে হবে অন্য কেউ ভোগ করবে না আর যদি তোমার এরকম সৌভাগ্য হয় কোনো পরভাংশ অত্যন্ত তেজিয়ান গুরু বৈষ্ণব তোমাকে চরণে আশ্রয় দেন বা তুমি তার চরণে আশ্রয় পেয়ে যাও তাহলে একমাত্র সেই মহাপুরুষের ক্ষমতা আছে তোমার যত পাপকে ভস্যীভূত করে তোমাকে সেই সব হরিনাম ভগবানের উপদেশ দিতে পারে তার সঙ্গে তোমাকেও কমিটমেন্ট করতে হবে যে আর জীবনে কোনো রকম তুমি পাপ করবে না আর তুমি যদি বলে ভালোই পেয়ে গেছি সুযোগ যা যা পাপ করেছিলাম এই মহারাজ তো নিয়েই নিল আমার গুরুদেব আরও বেশি পাপ করি তখন কিন্তু তোমার বিপদ হবে ওই জন্য গুরু বৈষ্ণব যখনই কাউকে কোনো রকমভাবে কৃপা করেন তার মধ্যে তাদেরকে দিয়ে শর্ত আছে আর কোনোদিন কিন্তু এরকম নোংরা কাজ করবে না যেমন জগাই মাথায় নোংরা কর্ম করেছিল তার তখন সেখানে বলা হয়েছিল জগাই মাদাইকে বলছেন আর যদি না করিস কোনো জন্মে তাহলে এইসব আমি নিলাম যত অনন্ত পাপ করেছিস অনন্ত জন্মে সব পাপ আমি নিলাম গো গো তখন কি বলছেন জগাই মাদাই বলে আর নরে বাপ জগাই মাদাই বলে আর নরে বাপ আর আমরা করব না এবার আমরা সেবা করব সেবা দিয়েছিলেন বারোকোনা ঘাটে তারা ওই ঘাটেতে দাঁড়িয়ে এরকম ঝাড়ু নিয়ে বুকে ঝাড়ু নিয়ে এরকম কাঁদেন ধামটাকে ঝাঁট দেন আর যে কোনো বৈষ্ণব গঙ্গায় স্নান করতে এসে সাষ্টাঙ্গ দণ্ডবোধ করেন করে কেঁদে বলেন দেখুন আমরা পূর্বে পাষণ্ড ছিলাম আমরা জানতাম না অজ্ঞানেতে আপনাদের অনেক কষ্ট দিয়েছি আমাদের কিন্তু মন থেকে আর কোনো কিছু নেবেন না তারা সমস্ত হেসে কুটিপাটি যে কি অবস্থা ছিল এগুলো ডাকাত এর অবস্থা গৌরাঙ্গ এ কী করলেন আশীর্বাদ করতেন যতদিন বেঁচে ছিলেন তারা এইভাবে এই ধাম ঝাঁট দিয়েছিলেন বৈষ্ণবগণ গুরু বৈষ্ণবগণকে ধন্যবাদ করেছিলেন তারা কৃতকৃতার্থ হয়েছিলেন গৌরাঙ্গ প্রেম লাভ করেছিলেন কাজে আমাদের যদি কেউ মহাপাপিষ্ঠ থেকে থাকেন তারও কোনো চিন্তা নেই কেন এখন আমরা বিশেষ সুবিধে পেয়েছি গৌরাঙ্গ শ্রী গৌরাঙ্গ নিজে অবতীর্ণ হয়েছেন এখানে আমাদের কালাকাল পাত্রা পাত্র বিচার নেই পাত্রা পাত্র বিচার আনাম ন কুরুতে ন সম ন সপরম বিখ্যাতে এইগুলো বিচার নাই আর তিনি বিচার না করে কৃপা করছেন কিন্তু অপরাধ করলে কিন্তু আর আর তিনি ক্ষমা করবেন ওই জন্য দীক্ষা দেওয়ার নিয়ম অনেক বিচার আছে দীক্ষাকালে আত্মসমর্পণের সঙ্গে সঙ্গে অনেক কিছু সুবিধা হয় তখন আমার এই জড়দেহের মধ্যে একটা রিয়াকশান অনেক কিছু পরিবর্তন হয় সূক্ষ্ম দেহের একটা আবির্ভাব হয় ভেতরে অপূর্ব শাস্ত্রে বলা রয়েছে যেমন ধরুন তামা তামা তাম্রম তাম্র যেমন রসায়ন যোগে রিয়াকশান করিয়ে দিলে রসায়ন যোগে মানে কেমিস্ট্রিতে বিকার করিয়ে দিলে সেটা সোনাতে পরিণত হবে আমাদের বিভিন্ন পুরাণে সংহিতায় বর্ণনা করা যাচ্ছে যথা তাম্রম ভবতী কাঞ্চনম তাম্র সোনাতে পরিণত হয় রস রসায়ন যোগে সেরকম কোনো ব্যক্তি যদি দীক্ষা গ্রহণ করেন বাস্তবিক দীক্ষা কপটতা না এই বৈষ্ণব খুব নাম করা তেজিয়ান এ আশ্রয় বাস পরে আমি যা খুশি তাই করু হবে না তখন বিপদ হয়ে যাবে হেন বলছেন আত্মনিবেদের সঙ্গে সঙ্গেই দীক্ষা কার্যের সঙ্গে সঙ্গেই তার মধ্যে একটা অপূর্ব ভাব দেখা দেবে সমস্ত পাপ বসীভূত করে দেবেন গুরুদেবের সমর্থ আছে কিন্তু দিনের পর দিন অত্যায় অত্যাচার অন্যায় চলবে এটা কোনোদিন মেনে নেওয়া উচিত নয় হয় না এটা আমি বড় সাধু সাজবো কাউকে কিছু বলবো না আর সমাজ জাহান নেবে যাক এটা সাধুর কর্তব্য না সাধু এই জন্য জগতে আসে নাই প্রথম কারণটি কারণটি ভুল হয়ে গেছে হয় না যা এখন উল্টোপাল্টা নিয়ম চলছে এখন কাকে কি বলবো এখানে সুনীতি সুন্দরভাবে তাকে বললেন মা মা মঙ্গলম তাত পরেশ মাংস্তা ভুংতে জন যত পরদুক্ষ পরদুক্ষ দত্ত বলছেন মা অমঙ্গলম তাত পরেশ মাংস্তা হে বাবা বেটা পরের অমঙ্গল কর চিন্তা করো না মা অমঙ্গলম তাত পরেশু মাংস্তা পরের দোষ দেখো না পরের অমঙ্গল চিন্তা করো না ভুংতে জন মানুষ সেই দুঃখটাই পায় ইয় পর দুঃখ দস্তপ পরকে যে পূর্বজন্মে যে দুঃখটা দিয়েছে সেই দুঃখটাই এখন আমার জীবনে এসছে এটা যদি কল্পনা করতে পারো তাহলে তোমার জীবনের এই ক্লেশটা আর থাকবে না ওই জন্য যারা সাধুগুরু বৈষ্ণব যারা পরমাংশ নিজে ভজন নিয়ে থাকেন ভজনানন্দী তারা এটি চিন্তা করেন জগতে আমরা দেখব তিরণ্ডী সন্ন্যাসের কথা কিভাবে তাকে জগতের লোক অত্যাচার করছে কমণ্ডল কেড়ে নিচ্ছে দণ্ড কেড়ে নিচ্ছে গালাগাল দিচ্ছে ভিল মারছে ধুলো মারছে সারাদিন সারাদিনের সারাদিনের পথে ভিক্ষা করে একটু নদীর তীরে কিছু বানিয়েছে কিছু বানিয়ে কোনো রকমভাবে জীবন রক্ষা করে প্রসাদ পাবে সেই বাচ্চারা এসে তার পাতেতে পেছাপ করে দিচ্ছে তাকে খেতে দিচ্ছে না কিন্তু সেই সাধু কোনোরকমভাবে উত্তেজিত রেগে যাচ্ছে না সে সাধু চিন্তা করছেন এটা ভগবানের ইচ্ছা ভগবান আমাকে পরীক্ষা নিচ্ছেন কিন্তু একজন আচার্য যিনি জগতের কর্ণধার হিসাবে নিজেকে পরিচয় দিচ্ছেন সর্বসময় তার দায়িত্ব হলো চোখ খুলে কোথায় কি আমার যে দায়িত্ব আমার রয়েছে ভক্তি রাজ্যে সিদ্ধান্তের বিরোধ হচ্ছে এইসব অত্যাচার হচ্ছে কঠোরভাবে সেগুলোকে অনুশাসনের মধ্যে আনা আর যদি মনে করুন তার ভাব হলো কি দরকার আমার বলার যদি এরকম ভাব যদি দেখা যায় কাউর মধ্যে তাহলে তাকে অনুরোধ করা উচিত যে আপনাকে তাহলে আচার্যের আসনে থাকা দরকার নেই আপনি পরমাংশ হয়ে চলে যান জঙ্গলে জঙ্গলে গেলে আপনার পক্ষে ভালো হবে কেন আপনি তো শাসন করবেন না আর শাসন না করলে আপনি সিদ্ধান্ত বলবেন না কিছু বলবেন যাকে যাক থাকবে থাক বেশি করুণা দেখাবেন কিন্তু করুণার ডেফিনেশন তো আমাদের শাস্ত্রে আপনি যা বলছেন তা বলছে না আপনি যেটাকে নিজে সাধু প্রমাণ করার জন্য যেটাকে আপনি প্রমাণ করতে চাইছেন যে আমি ওকে কিছু বলে সংসারে চলে যাবে কি হবে থাকে কেন এটা তো করুণার নিদর্শন হলো না স্বাস্থ্য তো এটাকে করুণা বলছে না স্বাস্থ্য বলছেন কোনো বদ্ধ জীবকে স্বাস্থ্য বলছেন বদ্ধজীবকে যে কোনোভাবে কৃষ্ণ উন্মুখী করো বদ্ধজীবকে ভগবানের তত্ত্ববিজ্ঞান উপদেশ করো সে যেন হরিনাম করতে পারে সে যেন অত্যাচার অন্যায় না করে অন্য অন্য বৈষ্ণবদের অত্যাচার করছে আর তুমি বলবে থাক যা যেরাম আছে থাক এটা হলো না এটা হলো না এভাবে বলে নাই এই জন্য পরোপকার করুণা প্রদর্শন সেটা কখন হয় যখন কোনো বদ্ধজীবের সংস্কারকে পরিবর্তন করে তার চরিত্র তার স্বভাব সমস্ত পরিবর্তন করে কৃষ্ণ অনুমুখী করতে পারবো তাকে বৈষ্ণব বিদ্বেষী তৈরি করব। তাই জন্য আমি বসেছি এত বড় আসনে এই কথাটা স্বাস্থ্য বলা নেই আর আমি আগে অনেক বেশ কয়েকবার বোধহয় উত্থাপন করেছিলাম এ কলিকালের অবস্থাটা শ্রীমৎ ভাগবতী শ্রীমৎ ভাগবতী মহাপুরাণে অনেক আগে থেকেই বলে দিয়েছেন কারণ ভাগবতী মহাপুরাণ নিত্য প্রকাশিত এ তো আর আজকের নয় ভাগবতী মহাপুরাণ বলেছিলেন শূদ্রাহা প্রতিগ্রহিষ্যন্তি তপবেশ উপজীবিনাহা শূদ্র ব্যক্তিগণ যারা শোকে দুঃখে অভিভূত তাদেরকে বলা হয় শূদ্র কি করে অপরের মেরে খাবে কি কাউকে ধোকা দেবে এদের কথা ভাগবতী মহাপুরাণ বলছে আমি বলি নাই ভাগবতী মহাপুরাণ প্রমাণ বলছেন যে শূদ্রাহা প্রতিগ্রহী শান্তি তপবেশ নাহা তারা তপস্বীর বেশ গ্রহণ করবে করে কি করবে সমাজে অত্যাচার করবে ভিক্ষা বাধ্যা অর্জন করে গোপনে অত্যাচার বাইরে সাধুগিরি ভাগবতী মহাপ্রাণ বলছে শুদ্রাহা প্রতিগ্রহী প্রতিগ্রহ কে করতে পারে যিনি তপস্বী যিনি ভজন করেন তিনি চুপচাপ বসে থাকবেন কেউ এসে ভিক্ষা দিল ঠিক আছে এটা সেবায় লাগিয়ে দিল আর অতিরিক্ত হলে দিয়ে দাও তাহলে শুদ্রাহা প্রতিগ্রহী সন্তি তপবেশ উপজীর্ণমা কথাটা মনে রাখতে হবে আর যদি সিদ্ধান্তে ভুল হয়ে যায় বিচার করতে কে সাধু কে সাধু তাহলে মরো এবার যাও জন্ম জন্ম ঘোড়ো আমার কিছু করার নেই আর ধর্মম বক্ষন্তি অধর্মজ্ঞা অধীরুর উত্তম আসনম যিনি অধর্মজ্ঞ ধর্ম অধর্ম সম্বন্ধে কোনো জ্ঞান নেই উটপটাং বুদ্ধি যেটাকে বলে একবারে তছনচকারী বুদ্ধি কোনো শুদ্ধ ভক্তি লাইনের বুদ্ধি এটা নয় এটাকে স্বীকার করা যাবে না যত অর্থবল থাকুক যত ম্যান পাওয়ার থাকুক আমরা তাতে ভীত নয় সিদ্ধান্ত প্রতিষ্ঠিত হবে তবেই ভক্তিরাজ্যের মঙ্গল সেখানে বলা হচ্ছে ধর্মম বাকশান্তি অধর্মাজ্ঞা যারা অধর্মজ্ঞ অধর্মের পথে জগৎকে পড়ে নিজেই জানে না কোনটা ধর্ম অধর্ম কোনটা ক্যান কোনটা ন্যায় কোনটা অন্যায় নিজেই জানে না সব বোকা শিষ্যগুলো সেরকম কিছু বুঝতে পারছে না কোনো সিদ্ধান্ত জানে কিছুই না খালি তর্ক বিতর্ক লড়াই পার্টি পলিটিক্স গুন্ডা হাতে রাখবো এইসব ভক্তিরাজ্য এসব কথা বলে না তাহলে ধর্মম বক্ষন্তি অধর্মজ্ঞা অধীরুর উত্তম আসনম উত্তম আসনে বড় বড় আসনে বসে আমি ধর্মের উপদেষ্টা বলতে এরকম ধর্মের উপদেষ্টা আরে মশাই আগে আচরণ করো কত ধানে কত চাল দেখো এখন শাস্ত্র বলছেন যে ব্যক্তি নিজের জীবনে এইসব উপদেশগুলোকে পালন করে দেখিনি কত ধানে কত চাল সেই সব ব্যক্তি উপদেশ করলে জগতের সর্বনাশ হবে অপরিক্ষ উপদেষ্টম যত কি বলছেন অপরীক্ষ অপরীক্ষ মানে অপরীক্ষ মানে যেগুলো আমার জীবনে পরীক্ষা করে দেখিনি হ্যাঁ not tested in my own life আমার নিজের জীবনে এগুলো আমি পরীক্ষা করে দেখিনি কত ধানে কত চাপ অথচ তোমাকে আমি উপদেশ করছি কত বড় সাহস মূর্খের দল সেখানে শাস্ত্র বলছেন বিচার করে বলছেন অপরীক্ষ উপদেষ্টম যত জগন্নাশায় তদ্ভাবে যে উপদেশগুলো তুমি অপরকে করছো নিজের জীবনে তুমি পালন করে দেখো সেই উপদেশের দ্বারা জগতের সর্বনাশ ধ্বংস হয়ে যাবে জগৎ তোমাদের দ্বারা কোনো মঙ্গল হবে না এই হচ্ছে শাস্ত্রের সিদ্ধান্ত একটা কোনো সিঙ্গেল জায়গা দেখাবেন না যদি দেখান আমার কানটাকে কেটে ফেলব এইসব আলোচনা কেউ করতে চাইছে না করবে না জগৎবাসী ভুল পথে যাচ্ছে যাক না আমার কি অসুবিধা আমার তো অসুবিধা নেই তাতে আমার তাতে বরঞ্চ সুবিধে তাহলে সুনীতি দেবীর উপদেশে আমরা পেলাম ধুব মহারাজকে কখনোই উল্টো শিক্ষা দিচ্ছেন না ধুবকে বলছেন বাবা দেখ কখনোই বাউ দোষ দর্শন করিস না দোষ দর্শন করি না এটা বলেছেন এটা আচার্যের পক্ষে এটা এই এই উদাহরণটা দিয়ে অনেকে আজে বাজে ব্যাখ্যা করেন এই যে বলেছে আচার্য কাউ দোষ দর্শন করবেন আচার্য সত্যি কাউ দোষ দর্শন করে না কিন্তু শাসন করে তো পিতা কি ছেলেটা দোষ দেখে এক থাপ্পড় মেরে দেয় মারে না কেন মারে সংসদের জন্য আর তুমি ধর্ম লাইনে ভজন ভজন রাজ্যে এসে গৌরীয় সিদ্ধান্তে তুমি উল্টো বিচার করছো যেখানে চাণক্য পণ্ডিত পর্যন্ত বলেছেন পাঁচ বছর পর্যন্ত বালককে আদর করবে পাঁচ বছর থেকে যদি একদিন বেশি হয়ে যায় তখন থেকে কড়া শাসন করো হ্যাঁ কোথায় যাচ্ছিস কি করছিস বলতে হবে কড়া শাসনে রাখো আর যখনই তার বয়স হয়ে গেল কত পনেরো বছর পেরিয়ে যাচ্ছে ষোলো বছরের মাল তখন তার বন্ধুবত আচরণ কর এটা আমি বলছি না অলরেডি বলা রয়েছে আগে থেকে শিশু অবস্থা আদর করবে যে একটু বড় হবে তখন শাসন করবে তসমাত শিষ্য এই জন্য শাস্ত্র বলছেন তসমাত শিষ্যা আর কি বলছেন আর শিষ্যকে পুত্রকে শাসন করতে হবে দৃঢ়ভাবে বলা রয়েছে শাসন করতেই হবে না করো নিজে নরকে যাবে ওই সবাইকে নিয়ে নরকে যাবে দৃঢ়ভাবে বলা রয়েছে কাজেই গুরুদেব বা পিতামাতা শিষ্যকে যে শাসন করে এর মধ্যে কেবল দোষ দর্শনের কোনো কথাই নাই কেন তুলসীদাস যে এই কথা বলেছেন আমি অনেক সময় অনেক সভাতে এইসব ব্যাখ্যা করেছি সদ্গুরু মিলে সদ্গুরু মিলে ভেদ বতামে জ্ঞান করে উপদেশ কয়লা কা ময়লা ছুটে যাব আঁখ করে প্রবেশ এর বেশি ব্যাখ্যা আমি যাব না বিভিন্ন তোলা রয়েছে বিভিন্ন স্থানের হরিকথায় শুনে নেবেন আপনারা এই শ্লোকেতে বলছেন যে সদ্গুরু যখন পাওয়া গেল তখন সুবিধে হলো কি সুবিধে হলো না সদ্গুরু বলে দেবে এই এটা করিস না ওর কাছে যাস না পড়ে যাবি ভজনে পারবি না সদ্গুরু মিলে ভেদ বাতাবে ভেদ বাতাবে মানে কি ভেদভাত মানে হ্যাঁ ডিফারেন্স মানে পার্থক্যটা এটা তৎ এটা অতৎ দেখ এটা হচ্ছে ভজনের থেকে বাঁচাবে এটা হয় এই ভেদ মানে অনেক বলতে গেলে ভেদভাব করছে ইনি কি সাধু এরম বলবে অনেক লোক বলবে এই ভেদভাব করছে দেখবি সাধু এই ছাগলের দল জানে না ভেদভাব করছে কথাটা কি বলছে আগে বোঝ কি বলছে বলছে সদ্গুরু যদি নিজে শিষ্যকে ভেদ না বলে দেয় যে এটা তৎ এই রাস্তায় গেলে তুই ভগবানকে পাবি এই রাস্তায় গেলে সংসারে পড়বি যদি না বলে তাহলে তো সদ্গুরু হলো না আর এই পরমাংশ হওয়ার এতই বড় ইচ্ছা থাকে তার জঙ্গলে চলে যাও সমাজে থেকো না কেন সমাজে তোমার দ্বারা কোনো মঙ্গল হচ্ছে না তুমি তো বলছো না কাউকে কিছু উপদেশ সমাজে মঙ্গল হচ্ছে না তো বলছে না কিছু এক হয় চুপচাপ ভজন করো আর নাহলে কিছু উপদেশ করো জগৎকে ওই জন্য আচার্যের ভূমিকায় গেলেই তাকে সময়গুলো করতেই হবে এগুলো না করলে হবে না এই জন্য সদ্গুরু মিলে ভেদ বাতাবে জ্ঞান করে উপদেশ জ্ঞান যদি উপদেশ না করলো তাহলে গুরুর কোনো গুরুত্ব থাকলো না কয়লা কামায়লা ছোটে কয়লার ময়লা চলে যায় যখন আখ প্রবেশ করে আগুন প্রবেশ করে তখন কি হয় কয়লার ময়লা কালো যে অবস্থাটা সেটা কেটে যায় কয়লাটাকে দেখতে কত কুৎসিত বিচ্ছিরি কিন্তু যখন আগুন প্রবেশ করে তখন তাকে দেখতে কি সুন্দর হয় সোনার মতো এটা হয় যেখানে আমরা দেখছি বড় বড় পাপিষ্ঠ ব্যক্তি এক এক মহাপুরুষের সন্নিধানে এসে নিজের জীবনকে কয়লা কা ময়লা ছুটে আঁক যাব আঁক করে প্রবেশ এর জ্বলন্ত প্রমাণ দিয়েছেন কেন প্রমাণ দেয়নি প্রমাণ কত আছে বাল্মীকি হয়েছেন কে রত্নাকর দস্যু কত উদাহরণ আছে এরকম শুধু তার উদাহরণ কত উদাহরণ রয়েছে সে ব্যাধকে পরিবর্তন করে দিলেন কত লোককে হত্যা করেছে মেরেছে সব সম্ভব সদ্গুরু সব পারেন ভগবানের নামেতে তাই জন্য মা মঙ্গলম তা তো পরেশু মাংস্থা ভুংতে জন যৎপর দুঃখদস্ত পরকে যে দুঃখ দেয় সেইটাই নিজের জীবনে আসে বাবা বলে জেনে তুমি অপরের দোষ দর্শন করতে যেও না বাবা যা হয়েছে ভালো হয়েছে যা থাক আর নিজেকে যে এভাবে রাজা অবহেলার মধ্যে ফেলে রেখে দিয়েছেন তাকে যে জঙ্গলে এরকম ফেলে রেখে দিয়েছেন ধুব মহারাজকে রেখে তার জন্য সুরিচি খালি ভগবানের কাছে কাঁদেন ভগবান আর কাউকে অভিযোগ জানান না রাজ্য রাজধানীতে যত ব্যক্তি আছেন প্রজারা তারা রাজার নিন্দা করেন এই কি রাজার এই কি নীতি শুরু সুনীতি কত ভালো রানী তাকে এরকমভাবে দূরে ফেলে দিয়েছে এত ভালো ছেলে ধ্রুব রাজ্যের মধ্যে এইসব বদনাম ছড়িয়ে পড়ছে ধ্রুব এত বড় একটা সুন্দর ছেলে সে কাঁদতে কাঁদতে চলে গেল তাকে কোনো বিচার হলো না ধ্রুব মহারাজকে মা বললেন মা মা বললেন ধ্রুব মহারাজ মা ভুব মহারাজকে বললেন ধ্রুব বাবা দেখো সমস্ত সমস্যার সমাধান হয় যদি তুমি পদ্ম পলাশ লোচনকে তুমি যদি আরাধনা করো তাহলে পদ্মপলাশ লোচনকে আরাধনা করলে সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে মা পদ্মপলাশ লোচন কোথায় থাকে পদ্মপলাশ লোচন বাবা জঙ্গলে থাকে জঙ্গলে থাকে ব্যাস ক্ষত্রিয় ছেলে খালি ওইটা শুনে নিল জঙ্গলে থাকে ক্ষত্রিয় ছেলে ভীত নয় মাকে না বলে রাত্রির অন্ধকারে চলে গেল জঙ্গলে জঙ্গলে গিয়ে চারিদিকে বাঘ ভাল্লুক সাপ কোনো ভয়ই নেই গিয়ে এখানে আরামে রয়েছে ভজন করতে ভজন কিছু বোঝে না ওই বলে দিয়েছে ওখানে জঙ্গলে যে খাওয়া দাওয়া নেই কিছু নেই পাঁচ বছরের একটা বাচ্চা ভগবান এবার চঞ্চল ভগবান বললেন ভগবান নারদজিকে বললেন নারদ এ ছেলে তো ছাড়বে না তুমি গিয়ে দেখো এ ছেলে শুনবে না এ ক্ষত্রিয় ছেলে উত্তানপাদের ছেলে মনু নাতি এই জোর জবরদস্তি ভজনের জন্য জঙ্গলে এসছে পাঁচ বছর ছেলে কিছু বোঝে না যাও শিগগিরই ব্যবস্থা করো নারদজি মহারাজ চলে এলেন এসে না বাবা তুমি জঙ্গলে এসছো কেন না আমি পদ্মবলা লোজনকে দেখব দেখবে সে আবার কি কথা শিগগিরই বাড়ি চলে যাও এইসব জঙ্গলে বাঘ ভাল্লুক খেয়ে নেবে সাপ রয়েছে বাঘ ভাল্লুক কত ও যা খুশি হোক আমি পদ্মবলা লোজনকে না বার করে আমি যাব না আমি তার সঙ্গে কথাবার্তা বলবো আমার সমস্যা আমি সব জানাবো এ কিছুতেই শোনে না নারদজি কত ভয় দেখায় কত কিছু করে কেছে কিছুতে টলার না দেখো তুমি একটা বাচ্চা বাচ্চাকে মা বকেছে অপমান করে তোমার আবার বাচ্চার মান অপমান কি আছে যাও ঘরে চলে যাও না আমি যাব না এখানেই থাকবো এখানে খাওয়া দাওয়া নেই কিছু নেই না খেয়ে থাকবো আমি নারদজি দেখলে তো টলবে না নারুজি দেখলে শুনবে না কোনো কথা এই যা বলেছে তাই করবে দৃঢ় নিশ্চয় তখন নারুজি বলে এক কাজ করো বাবা তুমি যখন শুনবেই না তাহলে যাও যমুনায় স্নান করে এসো বনম মধুবনম সেই বনের নাম হলো মধুবন যেখানে আমরা আপনারা যমুনা নদীকে বর্তমানে দেখতে পাবেন না সন্দেহ হবে যমুনা নদী স্নান করে আসতে বলছি কোথায় যমুনা নদী নেই কোথায় যমুনা কোথায় কত কিলোমিটার দূরে সন্দেহ হবে কিন্তু শাস্ত্রে বিচার আছে যমুনার কয়েকটা ধারা প্রবাহিত হতো তার একটা ধারা ওইখান দিয়েও প্রবাহিত হয়েছিল মধুবন সেখানে যখন ওই শিশু চান করে এলো চান করে আসার পর ওং নম ভগবতে বাসুদেবায় নম ইত্যাদি এই মন্ত্র তখন তিনি তাকে উপদেশ করেছিলেন এই উপদেশ করার পর তাকে বলেছিলেন এক কাজ করো তুমি এবার এই মন্ত্র আমি তোমায় দিলাম তুমি এখানে বসে ভজন করো বাচ্চা কিছুই বোঝে না সেখানে ভজন করতে শুরু করলো তার আগে মা যে উপদেশগুলো দিয়েছে ওগুলো অনেক মূল্যবান যাই হোক পদ্মপলাশ লোচনকে তুমি প্রাপ্ত হলে বাবা সমস্ত দুঃখ তোমার চলে যাবে ইত্যাদি মা বলেছিলেন এসব শ্লোকের ব্যাখ্যা আমি করলাম না নান্যম তো পদ্মপলাশ লোচনাথ দুঃখ ছিদম তে মৃগয়ামি কঞ্চন যো মৃগয়তে হস্তগৃহীত পদ্ময়া শ্রিয়েত রৈরঙ্গো বিমিগ্রমানয়া বলছে তাহলে এক কাজ করো পদ্মবলা লোচন ব্যতীত তোমার দুঃখ দূর করার আর কোন রাস্তা নেই সম্ভাবনা নেই কিন্তু তার দর্শন অত্যন্ত সুদুর্লভ কারণ দেবাদিদেবগণ যে কমলার অনুসন্ধান করে সেই কমলাবাসিনী লক্ষ্মী স্বীয় হস্তে দীপতুল্য কমল গ্রহণ করিয়া সর্বদা তার অনুসন্ধান করে থাকেন তার সেবা করে থাকেন তারপর আমরা দেখলাম এই ধরনের ব্যাপারগুলো ঘটল সেই জঙ্গলে গিয়ে যখন উপাসনা করছেন উপাসনা করতে করতে প্রথম যখন দীক্ষা দিয়ে গুরুদেব চলে যাচ্ছেন আমি তোমায় মন্ত্র দিলাম এবার তুমি ভজন করো তখন চিৎকার করে গুরুদেব একটু দাঁড়ান কী হলো তোমার মন্ত্র উপদেশ করে দিলাম বলছে যার ধ্যান করতে বললেন ভজন করতে তিনি দেখতে কেমন একটু বুঝিয়ে যান গুরুদেব বাবা এসে পদ্ম বলা লোজন ঠিক এমন দেখতে এই রকম তুমি ভজন করতে করতে হিরোয়েতে দেখতে পাবে বলে বুঝিয়ে গেলেন রূপের বর্ণনা এবার ছেলে কি করলো ভজন শুরু করলো তীব্র ভজন সেই সম্বন্ধে আমরা আলোচনা করবো সায়ংকালীন অধিবেশনে সেখানে আমরা দেখব যে কিভাবে এক পায়েতে দাঁড়িয়ে কিভাবে ধ্রুব মহারাজ ভজন করছেন অপূর্ব সুন্দর এবং ভগবানকে লাভ করেছেন ভক্তিং মুহু প্রভ ভক্তিং মুহু প্রবহতাম তৈ মে প্রসঙ্গ ভূয়াদনন্ত মহতাম মমলাশয়ানাম जेनाञ्जसोल्बनं मुरुव्यासनं भवाद्धिं निःशेभवद्गुणकथामृतपान्नमत्तः वाञ्छा कल्पतरुवस्य कृपा सिंधु व्यवच पतितानं पावन वैष्णव्यो नम